তোমার নামে মার নামে ওই গান গাহিয়া ওই গান গাহি আকাশে ওঠে সূর্য মামা আকাশে ওঠে সূর্য মামা তোমার নামে ওই গান গাহিয়া ওঠে চন্দ্রমামা রাতে ওঠে চন্দ্রমামা তোমার নামে ওই গান গাহিয়া পূবাকাশে ওঠে সূর্য মামা তোমার নামে ওই গান গাহিয়া নির্ঝুম রাতে ওঠে চন্দ্র মামা তোমার নামে ওই গান গাহিয়া পূব ওঠে সূর্য মামা তোমার নামে ওই গান গাহিয়া নির্জুম রাতে ওঠে চন্দ্র মামা তোমার নামে ওই গান গাহিয়া তুবাকাশে ওঠে সূর্য মামা তোমার নামে ওই গান গাহিয়া নির্ঝুম রাতে ওঠে চন্দ্র মামা তোমার নামে ওই গান গাহিয়া পূব আকাশে ওঠে সূর্য বাবা তোমার নামে ওই গান গাহিয়া নির্জুম রাতে ওঠে চন্দ্র বাবা ও গো আল্লাহ সবই তোমারই দয়া তাই দেখে সবই মোরা দিশে হারা ও গো আল্লাহ সবই তোমারি দয়া তাই দেখে সবই মোরা দিশে হারা ও গো আল্লাহ সবই তোমারি দয়া তাই দেখে সবই মোরা দিশে হারা তোমার নামে ওই গঙ্গা হিয়া পূব ওঠে সূর্য বাবা তোমার নামে ওই গান গাহিয়া নির্জুম রাতে ওঠে চন্দ্র বাবা তোমার নামে ওই গান গাহিয়া পূব আকাশে ওঠে সূর্য বাবা তোমার নামে ওই গান গাহিয়া নির্জুম রাতে ওঠে চন্দ্র বাবা তোমার দয়াই ওই আকাশে নির্ঝুম রতি কত তার হাসে তোমার আদেশে ওই সাগরে মুক্তাগুলো খেলে ঢেউয়ের সাথে তোমার দয়াই ওই আকাশে নির্ঝুম রাতে কত তারারা হাসে তোমার আদেশে ওই সাগরে মুক্তাগুলো খেলে ঢেউয়ের সাথে তোমার দয়ায় ওই আকাশে নির্ঝুম রাতে কত তারারা হাসে তোমার দেশে ওই সাগরে মুক্তাগুলো খেলে ঢেউয়ের সাথে ওগো বিধাতা দেখি সবই তব জয়গান তুমি হলে সবার মহান ওগো বিধাতা দেখি সবই তব জয়গান তুমি হলে সবার মহান ওগো বিধাতা দেখি সবই তব জয়গান গান তুমি হলে সবার মহান তোমার নামে ওই গান গাহিয়া খুব আকাশে ওঠে সূর্য বাবা তোমার নামে ওই গান গাহিয়া নির্জুম রাতে ওঠে চন্দ্র বাবা তোমার নামে ওই গান গাহিয়া খুব আকাশে ওঠে সূর্য বাবা তোমার নামে ওই গান গাহিয়া নির্ঝুম ওঠে চন্দ্র মামা মুয়াজিনের ওই আজান শুনে মুখরিত হয়ে ওঠে তোমার গানে কোকিলের কুহু কুহু নয় সে তো গান বলে না কিসে শুধু তুমি যে মহান মুয়াজিনের ওই আজান শুনে মুখরিত হয়ে ওঠে তোমার গানে কোকিলের কুহু কুহু নয় সে তো গান বলে না কিসের শুধু তুমি যে মহান মুওয়াজ্জিনের ওই আজান শুনে মুখরিত হয়ে ওঠে তোমার গানে কোকিলের কুহু কুহু নয় সে তো গান বলে না কিসের শুধু তুমি যে মহান ও গোপাল নেওয়ালা সবই তোমার মায়া অনবিল পৃথিবী তোমার গড়া ও গোপাল নেওয়ালা সবই তোমার মায়া অনবিল ওগো পাল্লেওয়ালা সবই তোমার মায়া অনবিল পৃথিবী তোমার গড়া পূব আকাশে ওঠে সূর্য মামা তোমার নামে ওই গান গাহিয়া নির্জুম রাতে ওঠে চন্দ্র মামা তোমার নামে ওই গান গাহিয়া পূব আকাশে ওঠে সূর্য মামা তোমার নামে ওই গান গাহিয়া নির্জুম রাতে ওঠে চন্দ্র মামা ও গো আল্লা সবি তোমারই দয়া তাই দেখে সবই মোরা দিশে হারা ও গো আল্লাহ সবই তোমারি দয়া তাই দেখে সবই মোরা দিশে হারা ও গো আল্লাহ সবই তোমারি দয়া তাই দেখে সবই মোরা দিশে হারা তোমার নামে ওই গান গাহিয়া পূব আকাশে ওঠে সূর্য মামা তোমার নামে ওই গান গাহিয়া নির্জুম রাতে ওঠে চন্দ্র মামা তোমার নামে ওই গান গাহিয়া পূব আকাশে ওঠে সূর্য মামা তোমার নামে ওই গান গাহিয়া নির্জুম রাতে ওঠে চন্দ্র মামা তোমার নামে ওই গান গাহিয়া পূব আকাশে ওঠে সূর্য মামা তোমার নামে ওই গান গাহিয়া